আলমিনের শকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান কারাম আজকের যেই দিনটি জুলহিজ্জা মাসের দশ তারিখ এই দিনের কতগুলো সুন্দর সুন্দর নাম আছে আমরা এর আগের জুমায় এই নামগুলো আলোচনা করেছিলাম তো বলছিলাম যে ওই দিন নামগুলো বলা হবে পরে একদিন পরীক্ষা নেওয়া হবে আজকে আপনাদের থেকে প্রথমে পরীক্ষা নিয়ে নিই যে আজকের এই দিনের এই দশ তারিখের কি কি নাম আছে দেখি নামগুলো বলেন তো দেখি মাশাল একটা হলো ইয়মন নাহার তারপরে আরেকটা ইয়মুল উদহিয়া আরেকটা নাম হলো ইয়মুল আধা আরেকটা নাম হলো ইয়ামুল হাজ্জেল আকবর অর্থাৎ এই দশ তারিখের চারটি নাম একটা নাম হলো ইয়মুল নাহার আরেকটা নাম হলো ইয়ামুল উদহিয়া আরেকটা নাম হলো ইয়মুল আধা আরেকটা নাম হলো ইয়মুল হাজ্জেল আকবর সুনানে আবু দাউদের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম একদিন সাহাবাই কেরামকে জিজ্ঞাসা করলেন আইয়ু ইয়াউমিন হাজা আইয়ু ইয়াউমিন হাজা আজকের এই দিনটা কোন দিন এই দিনটাকে কি বলা হয় তো সাহাবাই কেরাম উত্তর দিলেন কলু হাদা নাহার বললেন এই দিনটা হলো ইয়াউমুন নাহার দশ তারিখটা হলো ইয়াউমুন নাহার কোরবানির দিন নাহারের দিন আল্লাহ রসুল সাল্লাম বললেন নাহারের দিন ঠিক আছে কিন্তু এর বাহিরে আরো একটা নাম আছে এই দিনটা হলো ইয়ামুল হাজ্জেল আকবার এই দিনটা হলো হাজ্জে আকবরের দিন সোহান আল্লাহ এই দিনটা হলো হাজ্জে আকবরের দিন আকবরী হজের দিন হজ্জে আকবরের দিন এটাকে হজ্জে আকবর বলা হয় কেন এই দিনটা এমন একটা দিন যেই দিনে হজের একটি গুরুত্বপূর্ণ ফরজ এবং চারটি ওয়াজিব একদিনে পালন করা হয় হজের গুরুত্বপূর্ণ তিন ফরজের এক ফরজ তাওয়াফে জিয়ারত তাওয়াফে জিয়ারতটা দশ তারিখে করা হয় আর চারটি ওয়াজিব জামারায় পাথর নিক্ষেপ করা তারপরে হাদি জবাই করা তারপরে মাথা মুন্ডন করা মজদালিফ এবং সাফা মারোয়ার মধ্যে সাই করা এই চারটি ওয়াজিব এই দশ তারিখে করা হয় চারটি ওয়াজিব একটি ফরজ পাঁচটি আবাদত এর বাহিরে যারা গাইরে হাজি যারা হাজি নন তারা এই দিনে বিশেষ করে গুরুত্বপূর্ণ আবাদত সলাৎ এবং উধেইয়া ঈদ উল ফিতরে হল সদাকা প্লাস সলাৎ আর ঈদ উল আজহা হল সলাৎ প্লাস উধেইয়া ঈদুল আজহার বৈশিষ্ট্য হলো এখানে সলাত এবং কোরবানি আর ঈদুল ফিতরের বৈশিষ্ট্য হলো সদাকা এবং সলাত আমরা ঈদুল ফিতরের নামাজের আগে সদাকাতুল ফিতির আদায় করতে হয় সদাকা সাথে নামাজ আর এই ঈদের বৈশিষ্ট্য হলো যে এই ঈদের প্রথমে সলাপ তারপরে কোরবানি আল্লাহ পাকের জন্য সৌরা আল কাউসারের মধ্যে নির্দেশ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্না আতয়না কাল কাউসার হে রসুল সাল্লাসাল্লাম কাপের মুশ্রিকেরা আনন্দ প্রকাশ করতেছে কাপের মুশ্রিকগণ চতুর্দিকে উল্লাস প্রকাশ করতেছে মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের সবগুলো ছেলে মারা গেছে একে একে সবগুলা মারা যেতে যেতে সর্বশেষ ইব্রাহিম রাজি আল্লাহ তিনিও এতেকাল করেছেন সুতরাং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি এতেকাল করার পরে আল্লাহর জমিনে তার এই আদর্শকে ধরে রাখার মতো লোক পৃথিবীতে পাওয়া যাবে না এটা কার কথা মুশ্রিকদের কথা কাপেরদের কথা আল্লাহ রব্বুল্লা আলমিন ঘোষণা দিলেন হে আমার রসুল সমস্ত ছেলে সন্তান আপনার থেকে আমি নিয়ে গেলাম কিন্তু এর বিনিময়ে আমি আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে একটা মহা নেয়ামত দিলাম সেই মহা নেয়ামতটির নাম হল কাউসার সোহার আল্লাহ যেই কাউসারের মধ্যে হাজার হাজার ফেয়ালা রয়েছে আকাশের তারকা রাজির থেকে ওই কাউসারের ফেয়ালার সংখ্যা বেশি গ্লাসের সংখ্যা বেশি আল্লাহ রসুল সাল্লাম বলেন আমার উম্মত যখনই ওই কাউসারের সামনে আসবে আমার এক উম্মতকে এক একটা গ্লাসের মাধ্যমে আমি হাউজে কাউসারের পানি পান করাই দিব সুহান এক গ্লাস দিয়ে দুজনকে পান করানো হবে না এগুলো ওয়ান টাইম গ্লাস এক গ্লাস এক উম্মতের জন্যই সুহান আল্লাহ কেয়ামতের ময়দানের শুরুতে আমার একজন উম্মতকে যদি এই কাউসারের এক গ্লাস পানি আমি পান করাই দিতে পারি কেয়ামতের ময়দানের হাজার হাজার বছর গুজারি যাবে জান্নাতে পৌঁছা পর্যন্ত আমার এই উম্মতের আর পানি পান করার দরকার হবে না সোহান এইরকম কাউসার মহান আমত কাউসার আল্লাহ পাক রাসুলকে দিলেন দেওয়ার পরে আল্লাহ পাক বললেন শুনেন নিয়ামত তো দিছি ভালো কথা নিয়ামতের পিছনে কাজ আছে কাজটা কি ওয়ানহার শুধু নিয়ামতে বসে থাকলে হবে না উম্মতকে খুশি করলে হবে না বেশি বেশি করে আপনার রবের উদ্দেশ্যে সলাত আদায় করুন আর পাশাপাশি বেশি বেশি কোরবানি করুন সুহান এখানে আল্লাপাক দুটা নির্দেশ দিয়েছেন একটা হলো ফাসল্লি লি রব্বিকা আর একটা হলো ওয়ানহার লি রব্বিকা মানে ওয়ান হারের পরে লিরাব্বিকাটা নাই আরবি ব্যাকরণ নিয়ম অনুযায়ী আগে লিরাব্বিকা থাকলে পরে আর দরকার নাই এই জন্য নাই কিন্তু কথা এখানে দুইটা একটা হলো ফাসল্লি লিরাব্বিকা হার লিরাব্বিকা অর্থাৎ আপনার রবের উদ্দেশ্যে বেশি বেশি করে সলাত আদায় করুন আর আপনার রবের উদ্দেশ্যে বেশি বেশি করে কোরবানি করুন আল্লাহ রসুল সাল্লাম এই আয়াতে কারিমা নাজিলের পরে সলাতের মধ্যে এমন ভাবে দাঁড়াইতেন রাত্রি অতিবাহিত হয়ে ফজরের সময় চলে আসতো আল্লাহ রসুল সাল্লাম রাত্রিবেলায় সলাতে দাঁড়িয়ে থাকতেন দাঁড়াইতে দাঁড়াইতে পা মোবারকগুলো ফুলে এরকম মোটা মোটা হয়ে গেল চক্ষুগুলো হলো উৎপন্ন হয়ে গেল চেহারা বিপন্ন হয়ে গেল আয়সারদি আল্লাহ না বলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আপনি কেন এমন ভাবে কষ্ট করতে করতে রাত্রিবেলায় সারা রাত দাঁড়িয়ে থাকতে থাকতে পা মোবারক গুলো ফুলে গেছে আপনার চক্ষুগুলো হলুদ বন্য হয়ে গেছে আপনার শরীরটা বিবন্ন হয়ে গেছে রোগা বানাই ফেলছেন অথচ আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন গুফির এলাকা তা আখার আপনার অতীতের সমস্ত গুণাও আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিয়েছেন আপনার ভবিষ্যতের সকল গুণাও আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিছেন আপনাকে আল্লাহ রব্বুল আলমিন হাউজে কাউসারের মতো মহান আমত দান করেছেন তারপরেও কেন আপনি এই আবাদত করতে করতে আপনার এই অবস্থা আল্লাহ রসুল সাল্লাম আয়সা রাজি আল্লাহ তালানহাকে জবাব দিলেন আয়সা আপালা আকুন আবেদন শাকুরা আয়সা আমাকে আমার রব্বুল আলমিন যে সমস্ত গুণা মাফ করে দিলেন আমার সন্তানগুলো নিয়ে যাওয়ার পরিবর্তে আল্লাপাক আমত কাউসার দান করলেন আমি কি এই সকল নিয়ামতের শকর গুজারি বান্দা হব না সোহান আমি কি শকর গুজার বান্দা হব না সাকুর হব না ওই সাকুর হওয়ার জন্য আমি এইভাবে রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রব বলে দিচ্ছেন ফসল লিলে রব্বিকা রবের উদ্দেশ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাপ কায়েম করুন আল্লাহ রসুল সাল্লাম বিদায় হজে হজ্জাতুল বেদায় আসলেন দশম ইজরিতে আল্লাহ রসুল সাল্লাম এই কোরবানির দিনে হাদির দিনে হাদি জবাইয়ের দিনে দশ তারিখে দশম হিজরির দশে জিলহজ তারিখে মিনার বাজারে এসে আলী রাদি আল্লাহ তালুকে বলেন আলী আমার রব আমাকে বিরাট এক নিয়ামত দিয়েছেন কাউসার আর কাউসারের নিয়ামতের মোকাবেলায় আমার আল্লাহ বলছেন ফসল্লিল রব্বিকা ওয়ান হার সুতরাং ওয়ানহারের আমল করার জন্য আমার জন্য একশোটা ওট তুমি কিনে নিয়ে আসো সোহান আল্লাহ একশোটা উট নিয়ে আসো আল্লাহ রসুল সাল্লামের জন্য বিদায় হজে একশোটা উট নিয়ে আসা হলো আল্লাহ রসুল সাল্লাম নিজে হাত মোবারক দিয়ে ষাটটি উট নিজে কোরবানি দিলেন এরপরে আর পারতেছেন না আলী রাজি আল্লাহ হুকে ডেকে বললেন আলী বাকি চল্লিশটা তুমি আমার পক্ষ থেকে কোরবানি দিয়ে দাও সোহান একশোটা উঠ কোরবানি দিয়ে এই আয়াতের উপরে আমল করছেন ওয়ান হারের উপরে আমল করছেন যে আল্লাহ পাক বলছেন রাসুল আপনি কোরবানি করুন তাহলে এখানে কোরবানির সাথে একটা গভীর সম্পর্ক নামাজের কোরবানির সাথে গভীর সম্পর্ক সলাতের আগে সলাপ ফসল্লিলে রব্বিকা তারপরে ওয়ান হার রব্বিকা কিন্তু অত্যন্ত দুঃখজনক আমরা অনেক ভাই বর্তমানে ফসল্লিলে রব্বিকা নাই ওয়ানহারলে রব্বিকা আছে সলাত নাই না কোরবানি আছে কিন্তু সলাতের কোরবানির থেকে ওয়ানহারের থেকে বেশি গুরুত্বপূর্ণ সলাত সলাত এবং কোরবানিকে আল্লাপাক এই দিন একত্রিত করেছেন এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে ওয়ান হার লে রব্বিকা কোরবানিতে হবে শুধুমাত্র রবের উদ্দেশ্যে রবের নামে আল্লাহর নামে জবাই করার সময় আমরা কি বলি বিসমিল্লাহ আল্লাহ আকবার বিসমিল্লা আল্লাহর নামে কিন্তু আমরা বলার সময় একটু ভুল বলে ফেলি বলি যে আমার নামে ছেলের নামে ভাইয়ের নামে অমুকের নামে নামে হবে কেন নামে তো আল্লাহর নামে অমুক অমুকের পক্ষ থেকে এটা বলা হবে যে অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি কারো নামে কোরবানি না নাম হবে শুধু আল্লাহর আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোন দেব দেবীর নামে কোন বুজুর্গের নামে অন্য কোনো মানুষের নামে কোনো ফেরেস্তার নামে কোন নবী রাসুলের নামে কেউ যদি কোরবানি দেয় তা তো সেরেক অর্থাৎ আল্লাহ ছাড়া কারো নামে কোরবানি দেওয়া যাবে না কারো উদ্দেশ্যে কোরবানি দেওয়া যাবে না কিন্তু আমরা একটু ভুল বলি ফেলি আমাদের নিয়ত ঠিক আছে আমাদের নিয়ত হলো আল্লাহর নামে আল্লাহর উদ্দেশ্যে কিন্তু বলার সময় একটু ভুল বলি ফেলি এই জন্য এই ভুলটা একটু কারেকশন করে নিতে হবে যে আমরা অমুক অমুকের পক্ষ থেকে কোরবানি কিন্তু কার জন্য আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য আর কারো জন্য না আল্লাহর উদ্দেশ্যে এই দশে জিলহজ তারিখে নবিসাম আরেকটা নাম দিয়েছেন আজামুল আয়াম নবিসাম বলেন ইন্না সুম্মা কার নবী বলেন দিন সমূহের মধ্য থেকে সবচেয়ে বড় দিন সবচেয়ে মহান দিবস হলো নাহার সবচেয়ে বড় আজ আজামুলাইয়াম অর্থাৎ বছরের তিনশত চুয়ান্ন দিনের মধ্যে সবচেয়ে সেরা দিন এই দিনটা আজামুল আয়াম আজামুল আয়াম হলো ইয়মুল নাহার জুলহিজা মাসের দশ তারিখ সুম্মা ইয়মুল এরপরে হলো এগারো তারিখ মানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে মহান দিন হলো এই কোরবানের দিন এবং তার পরের দিন এই ফজিলতময় দিনগুলোতে কি করতে হবে আল্লাহ রসুলাম আরেকটি হাদিসে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন আল্লাহাম আকলিন ওয়া সুরবিন ওয়া আমার ভালো করে জেনে রাখো এই দিনগুলো হইল এই দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই চার দিন এই চার দিন হলো আয়াম আকলিন ওয়া সুরবিন এই দিনগুলো হলো তোমরা আল্লাহর মেহমান আল্লাহর মেহমানদারি খেতে থাকো আল্লাহর মেহমানদারি খাও কেউ যদি বলে যে আমি কোরবানি গোস্ত একটুও খাবো না এই লোক গুণাগার কারণ আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন ফাকুলু মিনহা যে এই কোরবানির গোস্ত থেকে তুমি খাও এজন্য অল্প হলেও খাইতে হবে আল্লাহ বলছে খাও আপনি যদি বলেন যে না আমি খাবো না তাহলে এটাও আল্লাহ নাফরমানি আল্লাহ পাক বলেন শুধু সব নিজে খাইলেও হবে না ফকির মিসকিনকেও দিতে হবে কেউ যদি একটুও দিল না সব খেয়ে ফেললো নিজে রেখে দিল এটাও হারাম অর্থাৎ ওয়াজিব তাকে কিছু অংশ আল্লাহ রাস্তায় গরিব মিসকিন অসহায় মানুষকে দিতেই হবে নিজেও খাইতে হবে দিতেও হবে তো এই তিনটা এই চারটা দিনকে নবিসাম বলেন এই দিনগুলো হলো আইয়া আকলিন নোয়া সরবিন এই দিনগুলো হলো খাওয়ার দিন পানীয়ের দিন আল্লাহর মেহমান আল্লাহর মেহমানদারি খাইতে থাকো কিন্তু খালি খাইলে হবে না খাইলে শরীর মোটা তাজা হবে কিন্তু তোমার রুহ মরে যাবে রুহ দেখা যাবে ছোট হয়ে যাবে শরীর যত মোটা তাজা হবে রুহ তত শুকাই যাবে রুহ তত মরে যাবে দুর্বল হয়ে যাবে এজন্য শরীর মোটা তাজাকরণের সাথে সাথে রুহ মোটা তাজাকরণের খাবারও দিতে হবে সেই খাবারটা কি এই চার দিন বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনের জিকিরের দিন এই দিনগুলো আল্লাহর জিকিরের দিন এজন্য এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর বেশি বেশি আল্লাহর তাকবীর ঘোষণা করতে হবে বা জামাত সলাত আদায় করতে হবে কোরবানি করতে যায় আবার যেন এমন না হয় যে জোহরের নামাজ জামাত ছুটে গেল কোরবানি করার থেকে জোহরের জামাতের গুরুত্ব বেশি এজন্য এগুলো খেয়াল রাখতে হবে যে কোনটার থেকে কোনটার গুরুত্ব বেশি অনেক বাইকে দেখি ফজরের নামাজ পড়ে না এমনি কোরবানি নিয়ে মহাব্যস্ত আছেন অথচ আজকের ফজরটা হল তিনশো চুয়ান্ন দিনের ফজরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজর যেই ফজরের কসম আল্লাহ সুরাল আল ফজরের মধ্যে কোশ্চন ওয়াল ফজ ফজরের কসম তাহলে আমার হাজার হাজার করবো আমি মিলাইলেও ওই ফজরের দূর একা চলাতে সমান হবে না ঠিক একইভাবে এই কোরবানির কাজ করতে গিয়ে যেন আল্লাহর কোনো বিধান কোনো হুকুম লঙ্ঘন না হয় এই দিনগুলো জিক্রুল্লাহর দিন সুতরাং জিক্রুল্লাহর দিনে যেন বেশি বেশি গান বাজনা না হয় অনেকে জিক্রুল্লাহর দিনে গান বাজনা করে দেখা যায় গান বাজনার মাত্রা আগের থেকে বাড়াই দেয় অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম শিখাচ্ছেন জিক্রুল্লাহ বাড়াই দাও আল্লাহাক সৌরা আল বাকারা দুশো তিন নম্বর আয়তে সরাসরি নির্দেশ দিয়েছেন এই বিশেষ দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহর জিকির করো এই চার দিন বেশি বেশি আল্লাহর জিকির করো তা আল্লাহ রসুলের উম্মতারা জিকির বাড়াই দিতে যায় গান বাজনা বাড়াই দেয় আল্লাহর জিকিরের পরিবর্তে গান বাজনা বেড়ে যায় সুতরাং মুমিনের উচিত গান বাজনা বন্ধ রাখতে হবে ছবি তোলা কমাই দিতে হবে বন্ধ রাখতে হবে দেখা যায় চার দিন আল্লাহর জিকিরের পরিবর্তে ছবি তোলার মাত্রা বেড়ে যায় কোরবানির গরুর ছবি কোরবানির গরু জবাইয়ের ছবি তারপরে কোরবানির গরুর সাথে সেলফি ছবি তারপরে ফেসবুকে বিভিন্ন জায়গায় দিতেই আছে অমুক জায়গায় যাইতেছি অমুক জায়গায় খাইতেছি অমুক জায়গায় ঘুরতেছি খালি ছবি আর ছবি আল্লাহর জিকিরের পরিবর্তে আল্লাহর নাফরমানির মাত্রা বাড়াই দেওয়া হয় আল্লাহর জিকিরের দিনগুলোতে পর্দার মহালঙ্গন যে নারী পুরুষ এক হয়ে যাওয়া যে সব ভেদাভেদ ভুলে পর্দার বিধিবিধান তুলে দিয়ে নারী পুরুষ একাকার অথচ এই দিনগুলোতে পর্দার বিধান আরো কঠিন হবে পর্দার বিধান সঠিকভাবে পালন করার জন্য চেষ্টা করা হবে কিন্তু সেখানে পর্দার বিধানকে শিথিল করে দিয়ে আমরাও দেখা যাচ্ছে বাড়িতে মেহমান আসতেছে আমাদের পরিবার খোলামেলা মেহমানদারি করতেছে আর গল্প গুজব করতেছে বাহিরে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে মানে পর্দা উন্মুক্ত করে দেওয়া হয়েছে অথচ এই দিনগুলো পর্দা রক্ষা করার দিন জিক্রুল্লাহর দিন এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই দিনগুলোতে যাতে জিক্রুল্লাহর কোনো লঙ্ঘন না হয় ইব্রাহিম আলহিসাম তিনি হলেন আমাদের ইমামুল মুহেদিন কেয়ামত পর্যন্ত তাওহিদবাদীদের ইমাম ইব্রাহিম আলহিসাম এই জন্য আল্লাহ রব্বুল আলমিন দরুদের মধ্যে আমাদের নবী সাল্লামের উপরে দরুদ পড়ার সাথে দেখেন ইব্রাহিম আলহিসামকে সম্পৃক্ত করে দিয়েছেন আল্লাহ আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলে ইব্রাহিম অন্য কোন নবীর নাম আসে নাই আসছে কার নাম ইব্রাহিম আলহিসের নাম কারণ পৃথিবীর সকল মানুষ দাবি করে তারা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী ইহুদিরা দাবি করে তারা একশো পার্সেন্ট মিল্লাতে ইব্রাহিমের অনুসারী তারা ইব্রাহিমকে বলে ব্রাহিমি ব্রাহিমির তারা অনুসারী খ্রিস্টানেরা বলে তারা ইব্রাহিম আলাইসালামের একশো পার্সেন্ট অনুসারী তারা ইব্রাহিম আলাইসালামকে বলে আব্রাহাম ঠিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি পৃথিবীতে আছে সকল জাতি ইব্রাহিমি মিল্লাতের অনুসরণের দাবিদার আল্লাহ ঘোষণা দিলেন পৃথিবীতে একটা মাত্র মিল্লাত যেই মিল্লাত ইব্রাহিমের অনুসারী সেটা হলো মিল্লাতে মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাহ আলহি এই জন্য দেখেন হজে বাইতুল্লাহ যতগুলো বিধিবিধান আছে সবগুলো ইব্রাহিম আলহিসের সাথে সম্পৃক্ত এই কোরবানির বিধিবিধান যা কিছু আছে সব ইব্রাহিম আলহিসের সাথে সম্পৃক্ত এজন্য সম্মানিত ভাইরা আলোচনা দীর্ঘায়িত করব না আজকের এই দিন থেকে আমরা শিক্ষা নিব যে আল্লাহর রাস্তায় আল্লাহর নামে যে পশু আমরা জবাই করব। এই পশু জবাই করার সাথে সাথে আমাদের ভিতরে যে পশুর গুণগুলা আছে এগুলাকেও আমরা জবাই করে দিব প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু পশুর গুণ আছে দেখবেন যে আমাদের ভিতরে কুকুরের কিছু খাসিয়ত আছে কুকুরের বৈশিষ্ট্য হলো নিজ এলাকায় কুকুর কিন্তু বিশাল লিডার তার এলাকায় অন্য কাউকে ঢুকতে দিবে না দেখবেন মানুষের মধ্যেও আছে যে এই এলাকা আমার দখলে ওই এলাকা অমুকের দখলে এই এলাকা অন্য কেউ আধিপত্য বিস্তার করতে পারবে না কুকুরের খাসিয়ত কুকুরের অনেক বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে শিয়ালের শিয়ালের বৈশিষ্ট্য আছে বাঘের বৈশিষ্ট্য আছে গরুর বৈশিষ্ট্য আছে ছাগলের বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্য মানুষের মধ্যে আছে এই জন্য কোরবানি করার সময় এই পশুর যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো জবাই করে দিতে হবে যে আমার থেকে এই পশুর বৈশিষ্ট্য আজকে থেকে কোরবানি দিয়ে দিলাম এখন থেকে মানবীয় বৈশিষ্ট্য নবী সাল্লামের বৈশিষ্ট্য সাহাবাই কালামের বৈশিষ্ট্য আমার মধ্যে আসবে আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে ভাবে আল্লাহ পাকের উদ্দেশ্যে কোরবানি করার এবং আমাদের যাবতীয় পশুর গুণাবলীগুলো থেকে মুক্ত হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন আমিন ইয়ারাব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত